ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই পাতা কেন দোলে মন কেন ভোলে ফুল কেন ফোটে পাখি কেন গান নদী কেন ছোটে দূর সীমানার ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানার কেন এত রং কেন এত ছবি কে কেছে কে কোন সে কবি কেন এত রং কেন এত ছবি কে কেছে কে সে কবি তারাদের আলো কেন লাগে ভালো তারাদের আলো কেন লাগে ভালো চাঁদ কেন হাসে মমতা ছড়া বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানার ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানার নদী কেন ছোটে দূর সীমানায় নদী কেন ছোটে দূর সীমানায় নদী কেন ছোটে দূর সীমানায় This track is downloaded from BeadiaLove24.com.